রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুই রোজ শনিবার ফজরের পর হালকায় জিকির পরিচালনা করছেন আল্লামা রসুলপুরি দামাত বারকাতহমের সুযোগ্য সন্তান বাংলাদেশ জামিয়াত সালেকিনের কেন্দ্রীয় নায়েবে আমির উলুমারা রসুলপুর থেকে প্রকাশিত মাসিক পত্রিকা দেশের কলমের সম্পাদক আলহাজ হজরত মাওলানা মুফতি শরীফ ইফতেখার উদ্দিন নেসারি আলহাজ হজরত মাওলানা মুফতি শরীফ ইফতেখার উদ্দিন নেসারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে অবস্থায় রাখেন আসলে বসার কথা কার আর বসে কে সবই মাওলার খেলা কে বসবে আর কাকে বসায় আল্লাহ মশামাসির দ্বারাও আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দিনের কাজ নিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সৃষ্টি যেই মশা একটা ক্ষুদ্র প্রাণী ক্ষুদ্র তার যতটুকু দাম আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের আছে আমি আশরাফুল মাকলুকাত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 দরিয়া বাহাদে নিসারিয়া ফৈজ দরিয়া বাহাদে निसारिया फैज दुरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से हमको रोशन कर इलाही उनमें से ला इलाहा इल्लल्लाह মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু দেরি লাগছে মদিনা শরীফ গিয়া পৌঁছাইতে অতটুকু দেরি লাগে নাই হ্যাঁ আমার শাহেখ আল্লাহ রসুলপুরির জন্য দোয়া করব ভাই মন খুলে কারণ আমার তো বসার যোগ্যতা নাই এখানে হজরতের নির্দেশেই আসছি শাহেখের নির্দেশে আমি কুকুর নির্দেশ পালন করার জন্য আসছি আসার কথা ছিল হজরতের আসতে পারেন নাই শরীরটা বড় অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যেন সালমান ফার্সির মতন নেখায়াত দান করেন ও মেয়া আইসি কেন বাড়ি থেকে কি উদ্দেশ্য আল্লাহরে পাওয়ার জন্য কথা ঠিক না বেঠি আল্লাহরে পাওয়ার জন্য সবার উদ্দেশ্যই কি একটা সবার উদ্দেশ্যই একটা তাহলে আল্লাহর অলির দরবারে যখন আসছো গুনার না মাফ করাইয়া অন্তরটার ভিতরে নূর না নিয়ে বাড়িতে যাব না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করো অন্তরের ভিতরে পরিপূর্ণ নূর নিয়ে তারপরে বাড়িতে যাব জান মাল এত কিছু কোরবানি কার জন্য আল্লাহর জন্য আর সেই আল্লাহরে যদি না পাইয়া তুমি যাও তোমার মতন হতবাগা উম্মত আর দুনিয়াতে একটাও নাই তোমার মতন হতবাগা উম্মত দুনিয়াতে আর একটাও নাই ও মেয়া তোমার এই নামাজ রোজা জিকির কোনো কিছু ভালো লাগে না কেন তুমি জিকিরে শান্তি পাও না কেন জিকির করতে যাও তোমার মন চলে যায় বাজারে তুমি জিকির করতে যাও তুমি দুনিয়ায় থাকো না তুমি জিকিরের স্থানে তো তুমি বসে থাকো না তোমার মন চলে যায় লন্ডনে কেন তুমি দুনিয়ার গুনায় জর্জরিত কথা ঠিক না বেঠি দুনিয়ার গুনায় জর্জরিত তুমি তো গুণা করতে করতে তোমার অন্তরটা কালো করিয়া ফেলাইছো এমন কালো করছো শয়তানে এমন ভাবে তোমার অন্তরের মধ্যে ঢুকছে যে আল্লাহ পাকরব্বুল আলমিনের একটা নূর তোমার অন্তরের ভিতরে রাখার জায়গাও তোমার অন্তরের ভিতরে নাই কথা ঠিক না বে গুনা মুক্ত হয়ে কবরে যেতে হবে সকলকে গুনা লইয়া কবরে যাইতে পারবা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা তাহলে গুনা মুক্ত হয়ে যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার জন্য ছোট্ট একটা নিয়ামত দান করেছেন যেটা কলবের ঔষধ কিসের ঔষধ দেল বা অন্তরের ওষুধ যেই ওষুধটা সেবন করলে বান্দার অন্তরটা ক্লিন একদম পরিষ্কার থাকে যেখানে কোনো ময়লা আবর্জনার শয়তানের কোনো কুরিপু থাকতে পারে না কথা ঠিক না বে ঠিক সেই নিয়ামতটা হচ্ছে সকাল সন্ধ্যা যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অন্তরটা একদম পরিষ্কার করে দেবেন একদম পরিষ্কার করে দেবেন এই অন্তরের জন্যই যত সমস্যা দুনিয়ায় তুমি আর আমি তো দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের জিন্দিগিটাকে শেষ করে ফেললাম আখেরাতের সামান হিসেবে কোনো পাথেও তুমি আর আমি গুছাইলাম না কি সামান আছে ভাই আপনার আর আমার যেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আমি দাঁড়াবো নিয়া কি সামান আছে আপনার আর আমার কি যোগ্যতা আছে কতটুকু আমল করছি যে এতটুকু আমল নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো যে মাবুদ আমি এতটুকু আমল আমি আনছি তোমার জন্য লাভ কি ভাই সাড়ে তিন মিনিটের জিন্দগির পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের জিন্দগিটা শেষ করে ফেললাম বাকি জিন্দগি কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাজ কুরুনি আজ কুরুকুম বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো পয়সা লাগছে সব আল্লাহ বলতে চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহ বলছেন তো সাতশো নাকির মালিক হয়ে গেছেন ও দুনিয়ার ভাইরা বাবারা আমরা যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়ছি ততক্ষণ পর্যন্ত মাওলাকে স্মরণ করি না দুনিয়ার বিপদে যতক্ষণ পর্যন্ত জর্জরিত না হইছি দুনিয়ার রাজা বাচ্চা যখন মন্ত্রী এমপি মিনিস্টার যখন ফেল হইয়া যায় তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের পায়ে যাইয়া পড়ি যে মাবুদ এখন আমার আর বাসার জায়গা নাই তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই কিন্তু আমার মাওলা পাক আপনাকে এইভাবে স্মরণ করতে বলে নাই এইভাবে আপনাকে আল্লাহকে ডাকতে বলে নাই যে বান্দা তুমি যখন দুনিয়ায় কোনো জায়গা পাবা না তখন আমি আল্লাহর দরবারে আসবা না বান্দা তোমাকে এইভাবে বলে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে বান্দা যখন তোমার কোনো সমস্যা হয়ে যায় তুমি আমায় তুমি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাও আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোমার কথা শুনবো তোমার ওই ব্যথাওয়ালা দিলের কথা আমি আল্লাহ শুনবো কিন্তু দুনিয়ার রাজা বাচ্চা মন্ত্রী মন্ত্রী এমপি মিনিস্টার যখন ফেল হইয়া যায় তখন তুমি আমার কাছে আসো তাও আবার সেরেকের গুণা লইয়া বান্দা আমি তোমাকে কিন্তু এই জন্য দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলেন যে বান্দা আমি কি এমনই পাগল হইয়া গেলাম নাকি আমি তোমাকে বেহুদা বেহুদা এমনি এমনি সৃষ্টি করি নাই আমি তোমাকে দুনিয়ার বুকে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম যে বান্দা তুমি আমার শুক্রিয়া আদায় করবা তুমি তুমি বান্দা আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহর কথা স্মরণ করবা এই জন্য বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম বান্দা এই যে দুনিয়ার ফুল ফল নেয়ামত যা কিছু আছে আমি আল্লাহ কার জন্য সৃষ্টি করলাম বান্দা এর সমস্ত কিছু আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করলাম যে বান্দা তুমি এইগুলা দেখিয়া এইগুলা ভক্ষণ করিয়া আমি আল্লাহকে স্মরণ করবা কিন্তু বান্দা তুমি এত নাফারমান হইয়া গেছো দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার পিছনে তুমি এমনই প্লাগা লাগছ যে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সময় তোমারও হয় না ওমিয়া এই জিকির করার দ্বারা আপনার অন্তর এমন পরিষ্কার হয়ে যাবে আপনার অন্তরটা নূরের নূর হইয়া যাবে চিৎকার বলেন না সুবাহান আল্লাহ বান্দা তুমি যে দুনিয়ায় নিঃশ্বাস নিতেছ এই নিঃশ্বাসটা কার তুমি যে এই দুনিয়ায় যে খানা পিনা খাইতেছ এই খানাটা কার তুমি যে এই যে দুনিয়ার সমস্ত কিছু ভক্ষণ করতেছ এইটা কার তাহলে তুমি কেন আল্লাহকে ডাকো না এই যে তোমার নিঃশ্বাসটা এই নিঃশ্বাসটা নেওয়ার কথা ছিল যে তুমি আল্লাহর সাথে লাইন লাগাইবা আল্লাহর সাথে লাইন লাগানোর পরে তুমি যে নিঃশ্বাসটা নিবা আর মনে মনে তোমার অন্তরের ভিতরে হবে যে আমি মাওলার নূর আমার অন্তরের ভিতরে ঢুকাইতেছি আমার অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলমিনের নূর দিয়া ভরিয়া যাইতেছে কিন্তু বান্দা তুমি যে সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের নিঃশ্বাস তোমার অন্তরের ভিতরে ঢুকাও আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত কিছু মাল ধন সম্পদ সমস্ত কিছু ভক্ষণ করো কিন্তু তুমি সেই আল্লাহকে ডাকো না ও মিয়া আল্লাহকে যদি না পাইয়া যদি কবরে যাই আমার মতন কপাল পোড়া বান্দার আছে দুনিয়ায় আল্লাহকে রাজি এবং খুশি করায় দুনিয়া থেকে যাইতে হবে কথা ঠিক না বে ঠিক আল্লাহকে রাজি এবং খুশি করতে হবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলছেন যে বান্দা আমি তোমার জন্য এত সমস্ত কিছু নিয়ামত রেখে দিলাম জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম সমস্ত কিছু তোমার জন্য আমি আল্লাহ বান্দা তোমার জন্য দুইটা রাস্তা দিয়া দিলাম একটা ডাইনের রাস্তা একটা বামের রাস্তা বান্দা আমি তোমাকে বলিয়া দিলাম যে বান্দা তুমি যদি এই ডাইনের রাস্তায় যাও তাহলে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম আর যদি তুমি যদি এই বামের রাস্তায় যাও আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রাখলাম ও মিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে ডাক দেওয়া বলেন যে বান্দা আমি যে দুনিয়ায় হুকুম আহকাম যা কিছু দিলাম আমার রসুলের হুকুম আহকাম যা কিছু দেওয়া হইল এইগুলা তুমি যদি মানিয়া চলো আমি আল্লাহ তোমার জন্য রাজি এবং খুশি হইয়া জান্নাতকে দান করিয়া দিলাম কিন্তু বান্দা আমি ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাত রাখলাম না যে আমার যেই বান্দা আমি আল্লাহর কথা শুনল না আমি আল্লাহর কথা মানল না আমি আল্লাহকে ডাকল না আমার রসুলের কথা শুনল না আমার রসুলের গলায় খুল লাগাইল আমার পাঁচ নামাজ আদায় করল না আমার ডাকে সাড়া দিল না মানুষের মাল ভক্ষণ করলো ওজনে কম দিল আর একজনের জাগা নিয়ে ঠেলাঠেলি করলো হারাম ভক্ষণ করলো আমি আল্লাহ তার জন্য জান্নাত রাখলাম না আমি আল্লাহ তার জন্য জাহান নাম রাখলাম চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ ও মেয়া কবরে কি যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে আখরাতের সামান কি গুছানো হয়েছে কিনিয়া দাঁড়াবা আল্লাহর সামনে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন হাকিম হিসেবে কেয়ামতের মাঠে বসে থাকবেন সেই দিন কি জবাব দিবা আল্লাহর কাছে সেই দিন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো ও ভাই দুনিয়াকে লাথি মারো তুমি এই সাদের দুনিয়াকে লাথি মেরে দাও দেখো তোমাকে কত শান শৌকত কত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন দান করিয়া দিবেন তুমি আল্লাহর সাথে লাইন লাগাও দুনিয়াকে লাথি মারো তোমাকে মোহাম্মদী রকেট দিবে যে রকেট দিয়া তুমি সরাসরি মালিকের সঙ্গে দেখা করতে যাইবা ও মিয়া কুতুবে আলম রশিদ আহম্মদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই যারা এই তরিকার সর্বশিষ্য স্থানে ছিলেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাইছেন এমনে এমনি পাইছেন এমনে এমনি পাইছে কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য করতে হয়েছে আল্লাহওয়ালাদের এমন সময় যায় নাই এমন একটা রাত যায় নাই যেই রাতে আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের বাণী ফেলায় নাই যেই রাত্রে তাদের যায় নামাজ ভেজে নাই যেই রাত্রে তাদের দাড়ি মুবারক ভিজিয়া জামা ভিজিয়া যায় নামাজ ভিজিয়া যায় নাই এমন একটা রাত আল্লাহওয়ালাদের যায় নাই তারাই তো আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাইছে এমন পাওয়া পাইছে ডাক দিলেই মাওলা তার অন্তরের মধ্যে হাজির হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে ডাক দেয়া বলেন যে বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম এই দুনিয়ার পিছনে ঘুরিয়া ঘুরিয়া তোমার অন্তরটাকে দুনিয়ায় গুনায় জর্জরিত করার জন্য পাঠাই নাই দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমি আল্লাহর জায়গা নষ্ট করার জন্য পাঠাই নাই নবস শয়তানির গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই বান্দা তুমি মনে রাখো আমি মনিব তুমি আমার গোলাম তুমি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেবা আর আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব এই জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম বান্দা তুমি গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহর দরবারে আসো আমি আল্লাহ তোমার জন্য আমার দরবার খোলা আমি আল্লাহ তোমার জন্য দুই হাত উজাড় করিয়া বসিয়া থাকবো একদম নিম্ন আসমানে যে বান্দা তোমার কি দরকার আমি আল্লাহ তোমাকে দিয়া দিব তোমার কি দরকার তুমি বান্দা আমি আল্লাহর কুদরতি পাই কপালটা মিশাইয়া সুবাহানা রব্বিয়াল আলা কয়া যখন ডাক দিবা কদামাইয়াস জুদুর রহমান বান্দা শুধু তখন তুই আর আমি আমি আর তুই তুই আর আমি আমি আর তুই আমি আর তুই আমি আর তুই আল্লাহর কিছু আশেক বান্দা এরা সব সময় দৌড়ায় আর কয় গাড়ি চাই না বাড়ি চাই না চাই গো শুধু তোমারে তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও আমারে জান্নাত দোজখ সে আরব ক্যা করো আর জু হায় মাই তুজে দেখা করো জান্নাত আর জাহান্নাম দোজক দিয়া কি হবে মাবুদ আমি এগুলা কিছুই চাই না আমি চাই মাওলা শুধু তোমার দিদার আমি চাই শুধু তোমার দিদার আমি চাই মাওলা তুমি আমার অন্তরের ভিতরে বসিয়া যাও বান্দা অন্তরের অন্তরের স্থল থেকে তুমি যদি আল্লাহকে ডাক দাও আল্লাহ তোমার ডাকের ছাড়া না দিয়া পারবে না তুমি অন্তরের অন্তরস্থল থেকে ডাক দাও আল্লাহ পাক রব্বুল আলমিন গভীর রাত্রে একদম নিম্ন আসমানে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে ডাকতে থাকেন আর বলেন যে বান্দা আছন নাকি কোনো গুনাগার আছন নাকি কোনো নাফারমান আমি আল্লাহ হাজির হয়েছি বান্দা তুমি আসো তোমার কি নাই আসো নাকি কোনো রিজিকের অভাবই আমার দরবারে আসো আমি আল্লাহ তোমার সব মাফ করিয়া দেব ও মিয়া কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে বললেন হে আমার খাদেম আমি আজকে একটু আমাকে সেহরি আগে আগে খাওয়াবা আমি একটু মাবুদের সাথে দিদার করব। খাদেম বলে যে এমন তো হজরতজি কখনো করেন না খাদেম অজু করাইয়া সেহরি খাওয়াইয়া হুজরার মধ্যে ঢুকাইয়া দিলেন কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হুজরার মধ্যে ঢুকলেন হুজরার মধ্যে ঢুকিয়া মাওলা পাকের সাথে দিদার লাগাইয়া দিছে মাওলার সাথে লাইন লাগাইছে মাওলার সাথে লাইন লাগাইয়া দুই ডাকাত নামাজ পড়িয়া দুই হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলতেছে আল্লাহর দরবারে কি বলে কি বলে আল্লাহর দরবারে কি চায় কি চায় আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহরে ডাক দেওয়া শুরু করছে এমন ডাক দেওয়া দিছে তার শরীরের সমস্ত জোড়াগুলা টাস টাস টাস টাস করে খুলিয়া কামরার বিভিন্ন স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিভিন্ন স্থানে ছড়াইয়া ছিটিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির শুরু করিয়া দিছে ও বান্দা তুমি যখন আল্লাহর হইয়া যাও আল্লাহ তখন তোমার হইয়া যাবে যখন তুমি আল্লাহকে আল্লাহর অন্তরস্থল থেকে যখন আল্লাহকে ডাক দিবা তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার হয়ে যাবে তখন তোমার আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন আল্লাহ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার অন্তরের ভিতরে ঢুকিয়া যায় তখন সে আল্লাহর বান্দা শুধু দেখে ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ উপরেতে আল্লাহ নিচেতে আল্লাহ সম্মুখেতে আল্লাহ পিছনেতে আল্লাহ কবরেতে আল্লাহ হাসরেতে আল্লাহ মিজানে আল্লাহ জীবনে আল্লাহ হায়াতে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول ও মিয়া এর মানে কি সবকিছু যে বুঝাই বলি আর মানে কি আল্লাহরে পাওয়ার জন্য কি আল্লাহরে পাওয়ার জন্য কিছু নাদান মার্কা মানুষ আছে যারা দিন তুমি সারা দিন বুঝাও এদের অন্তরের মধ্যে ঢুকবে না অন্তরের মধ্যে যাবে না অন্তরের মধ্যে ঢুকবে না আমার শেখ আল্লাহ রসুলপুরি বলেন কারে কই আর কারে বুঝাই এর যে ব্যথা কি তুমি যে মোর মাসুক মাওলা আমি তোমার আশে কি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য কিছু ছাড়তে হবে দুনিয়াকে লাথি মারো দুনিয়াকে ছাড়তে হবে না হইলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের নূর তোমার অন্তরের মধ্যে ঢুকবে না নূর নেওয়ার জন্য আসছি সবাই সবাই তো এই রুহানি রুহানি হাসপাতালের সকলেই তো রুগী সকলেই তো রুগী কিছু নূর নেওয়ার জন্য আসছি রুহানি হাসপাতালের চিকিৎসা হওয়ার জন্য আসছি তবে সেই আল্লাহ পাক রব্বুল আলমিনকে না পাইয়া যদি বাড়িতে যাই কোনো মানে হয় এই তিন দিন এখানে ময়দানে বসিয়া শিশের নিচে বসিয়া অজু স্তেন্দায় কষ্ট করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরিতি পায় সেজদা দিয়া কোনো লাভ আছে দিলটা খালেজ করে বসো ভাই কারণ সন্ধ্যা মাগরীবের পরে এবং এই ফজরের পরে মারে ফাতের সত্তরটা সেন্টার খোলা থাকে সরাসরি একদম মদিনার সাথে লাইন তোমার লাইনটা লাগা দাও মদিনার সাথে কারণ এই মুর্শিদ কেন মদিনার সাথে লাইন লাগানোর জন্য বসে আছে মদিনার সাথে লাইন লাগাবেন এই জন্যই তো মুর্শিদ ধরা কারণ উস্তাদ ছাড়া তো কোনো ছাত্র করতে পারে না তেমনি আমাদের উস্তাদ মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শক এমনই আল্লাহওয়ালারা হাতে হাত দিছি যদি আমি অন্তরের অন্তর নেওয়া যদি আমি যদি বসে থাকি অবশ্য অবশ্যই আমার লাইন সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়া যাবে ও মেয়া গুনা ছাড়তে হবে গুনাকে ছাড়ো তাহলেই আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাবা আর যদি গুনাকে যদি না ছাড়ো আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাবা না কারণ গুনা আর আল্লাহ পাক রব্বুল আলমিনের নূর এক অন্তরের মধ্যে থাকতে পারে না নয় তুমি নয় তুমি আল্লাহকে ছাড়ো আর নয় দুনিয়া ছাড়ো আর আল্লাহকে ছেড়ে তুমি যাবাই বা কোথায় আল্লাহ পাক রব্বুল আলমিন যদি বলেন যে বান্দা এখানেও তোমার জায়গা নাই তুমি বান্দা যাবা কোথায় তুমি গভীর রাত্রে উঠে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি পায় কপাল মিশাইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দাও অন্তরের অন্তরস্থল থেকে তুমি ডাক দাও অবশ্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার কথা শুনবেন অবশ্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা শুনবেন তুমি দুনিয়াও ছাড়বা না আল্লাহকেও ছাড়বা না তাহলে তো হতে পারে না বান্দা ও বান্দা হতে পারে না তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে অন্তরের ভিতরে নাও দুনিয়ার নূর যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত নূর তুমি দুনিয়া আখেরাতে উভয় জাহানে তুমি বাচ্চা হয়ে যাবা আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত নূর তোমার সিনার ভিতরে ঢুকে যাবে ওমেয়া তোমার খবর তুমি জানো আমার খবর আমি জানি তুমি নিজে কত গুণা করছো জানিয়া বুঝিয়া না জানিয়া কত গুণা করছো তোমার গুনার খবর তুমি জানো আমার গুনার খবর আমি জানি কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে যখন বান্দার গুনার ভিডিও যখন প্রকাশ করা হবে তখন বান্দার বা অবস্থা কি ও মেয়া তোমার অবস্থা কি আর আমার অবস্থা কি তখন তোমার বা উপায় কি আমার বা উপায় কি নিজের অতীতের গুনার কথা স্মরণ করো মাথাটা নিচু করিয়া দাও দুনিয়ায় কান্দিয়া যাও আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলায়া যাও তোমার চোখের পানির বহুত মূল্য তোমার চোখের পানির বহুত দাম এই চোখের পানির বহুত দাম বহুত পাহাড় সমান ওজন হয়ে যাবে আমার শাহেক আল্লামা রসুলপুরি কান্দিয়া কান্দিয়া ডাক দেয়া বলেন যে ও বাবারা ও ভাইরা ও বাবারা দুনিয়ায় কান্দিয়া যাও আখেরাতে তোমার আর কান্দা লাগবে না তুমি দুনিয়ায় চোখের পানি ফেলাইয়া যাও আখেরাতে তোমার আর কান্দা লাগবে না আমার সাহেব আল্লাহ রসুলপুরি ডাক দেয়া বলেন যে ও বাবারা ও ভাইরা বাবারা তুমি দুনিয়ায় কান্দিয়া যাও তাহলে তোমার আখেরাতে আর কান্দা লাগবে না আর যদি তুমি তুমি যদি দুনিয়ায় না কান্দিয়া যাও আখেরাতে তোমার কান্দার আর শেষ থাকবে না দুনিয়ায় চোখের পানি ফেলাইয়া যাও নইলে কিন্তু আল্লাহ রে পাবা না ও মিয়া অতীতের গুনার কথা স্মরণ করো যে কত গুণা করছো মাবুদ স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ জানে না তুমি যে দুনিয়ায় কত গুণা করছো কত কি যে করছো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না ও মিয়া কল্পনায় কল্পনায় মৃত্যুর বিছানায় শুইয়া যাও কল্পনায় কল্পনায় শুইয়া পড়ো মৃত্যুর বিছানায় মুতু কবলা আংতা মুত ও মিয়া মরার আগে মরো শুইয়া যাও মৃত্যুর বিছানায় শুইয়া যাও তুমি মরিয়া গেছো তোমার অবস্থা কি এখন একটু চিন্তা করিয়া দেখো মৃত্যুর বিছানায় শুইয়া যাও দেখো কেমন লাগে একটু মৃত্যুর বিছানায় শুইয়া দেখো না কেমন লাগে তোমার অবস্থা কি তোমার বাড়িওয়ালাদের অবস্থা কি তুমি যখন মৃত্যুর অবস্থায় শুইয়া গেছ আজাইল আলাই সাল্লাম আসিয়া যখন তোমার জানটা কবজ করিয়া নিয়া গেছে তোমাকে আর কেউ আব্দুর রহিম বলিয়া ডাক দেয় না তোমাকে আর কেউ আব্দুল করিম বলিয়া আর ডাক দেয় না সবাই বলে যে লাশটা ধরিয়া একটু সরাও লাশটাকে একটু গোসল করাইয়া দাও ওমে আজরাইল যখন তোমার জানটাকে কবজ করিয়া নিয়ে গেছে তোমার পাশে তোমার আত্মীয় স্বজন যারা আছে সরা বসিয়া সবাই বসিয়া কান্নাকাটি করে আর বলে যে আমাদের ছুইয়া তুমি আগে চলিয়া গেলা ওই মেয়া মৃত্যু কোনো সিরিয়াল মেনটেন করে না বাপকে শুয়া থুইয়া ছেলেরে ধরে ছেলেরে থুইয়া বাপকে ধরে কোনো সিরিয়াল মেনটেন করে না কারে থুইয়া কারে ধরে কোনো সিরিয়াল মেনটেন করে না তুমি আর আমি মৃত্যুর পিছনে শুইয়া যাও একটু কবরের কথা চিন্তা করো কবরের কথা চিন্তা করিয়া দেখো তোমার অবস্থা কি আর আমার বা অবস্থা কি তুমি আর আমি কি মেহমান হইয়া কবরে যাব নাকি আসামি হইয়া কবরে যাব তোমার আমার আমল নামা কি ডাইন হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে অমিয়া তোমার আমল নামা কি ডাইন হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে তোমার সাথে কি মেহমানের মতন আচরণ করা হবে তুমি আল্লাহর দরবারে কি নিয়ে চলছো তুমি কি জাহান নামের আসামি নাকি জান্নাতের লোক একটু চিন্তা করিয়া দেখো তুমি মরিয়া যাওয়ার পরে যখন কান্নাকাটি করে বাবা আসিয়া ডাক দেওয়া বলে যে আমার দরদের ছেলে মনে করছিলাম তুই দিনের পথে আসো তুই আমার চা কান্দে লবি কিন্তু এতই আমি কপাল পোড়া যে তোর খাতিয়া আমাকে বাবা কান্দে নেওয়া লাগলো অমিয়া পাড়া পড়ছি সকলে আসিয়া কান্নাকাটি শুরু করিয়া দেশে অমিয়া সকলেই আসিয়া কান্নাকাটি শুরু করিয়া দিছে আমার সাহেব আল্লাহ আমার পরি বলেন কাদ বাবা কাদ স্বামী হারা স্ত্রী যেমন কাঁদে মা হারা সন্তান যেমন কাঁদে বাপ ভরা পিতা যেমন সন্তান যেমন কাঁদে ওই রকম কাঁদ বাবা কাঁদ অমিয়া একটু চিন্তা করিয়া দেখো সকলে আসিয়া কান্নাকানি শুরু করিয়া দেশেন ইমাম সাহেব আসিয়া যখন বলছে গোসলের জন্য বাহির করো মৃত্যু ব্যক্তি ডাক দিয়া বলে আমার দরদের ছেলে ও আমার দরদের ভাই ও আমার দরদের বেটা আমার এই ঘর থেকে কেন বাহির করিয়া না এতদিন তোমাদের সাথে ছিলাম এখন কেন বাহির করিয়া দাও আমার কি অপরাধ আমাকে কেন বাহির করিয়া দাও ইমাম সাহেব যখন গোসলের ওয়াটার দিয়া দিয়েছে যখন গোসলের জন্য যখন নিয়ে গেছে কিন্তু ব্যক্তি ডাক দেওয়া বলে আমার দরদের ছেলে ও আমার দরদের ভাই আমাকে আস্তে আস্তে ধরাও আজরাইলের থাবায় আমার সমস্ত শরীর ব্যথা হইয়া গেছে আমি আর ব্যথা সহ্য করতে পারি না গোতল শেষ হয়ে গেছে যখন চকলেটের মতন মুরাইয়া যখন জানাজার জন্য রক্ত যখন রাখছে জানাজা যখন হয়ে গেছে যখন কবরের দিকে নিয়ে যখন রহনা হইছে মৃত ব্যক্তি ডাক দেয়া বলে আমার দরদের ছেলে ও আমার দরদের ভাই আমার বাবা আমার মা আমাকে এই বাড়ি থেকে কেন বাহির করিয়া দাও আমাকে কোথায় লইয়া যাও আমি তো দুনিয়ায় আল্লাহর কোনো হুকুম পালন করি নাই আমার রসুলের কোনো হুকুম পালন করি নাই ওই যে দেখো আমার যা আমার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ ফোস করতে আছে আমি সহ্য করতে পারবো না আমাকে নিও না আমি সহ্য করতে পারবো না কবরের কাছে নিয়া যখন দুইজন নামছে নামিয়া যখন বিসমিল্লাহ আলা মিল্লাতি যখন বলছে সোনার মদিনা থেকে রাসুল ডাক দেয়া বলে যে না না ওই নাফরমান দারিকা মাইনা উম্মতের জামিন আমি রসুল হইতে পারব না ও মিয়া তোমার আমার যখন জাহান নামের হুকুম হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন জাহান নামের হুকুম দেয়া দিতেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন এ জাহান নামের ফেরেস্তারা খুজু হুফাজুল এই জাহান নামী গুলাকে ধরো এদের গলায় কয়রা লাগাও এদেরকে জাহান নামের ভিতর নিক্ষেপ করো জাহান নামের ফেরেস্তারা যখন জাহান নামের মধ্যে যখন ফেরাবে তখন বান্দা মাবুদকে ডাক দেওয়া বলবে যে মাবু আর সহ্য করতে পারি না মাবুদ আর সহ্য করতে পারি না মাবুদ মাফ করিয়া দাও আবার দুনিয়ায় পাঠাইয়া দাও একটু আমল করিয়া আসি মাওলায় ডাক দেয়া বলবে যে বান্দারে আমি দুনিয়ায় এত নবী রাসুল গাউদ কুতুবলি আল্লাদেরকে আল্লাহদেরকে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 illallah, the law. জোরে জোরে জোরে Allah إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Hut, la la la la la la la لا لا لا لا Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. لكن تبت من كل المعاصي بإخلاص الرجاء لي خلاصي أغث يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ من نواصي قادر جليل لا تعذر بحر عالي تجي ميران غدا قادر قدرت داري بركمال أنت حسبي أنت ربي ذو الجلال الله الله إلى معبودي الله الله توب إلى مقصودي الله الله توب إلى خالقي الله الله توب إلى مالكي الله الله تو میرا ستار ہے اللہ اللہ تو میرا غفار ہے شرک و ایسی آواز عدالت سے بچا کر آئے کریم کر ہدایت مجھ کو اب کرتے مستقبل پا کر داتے ایسیا سے الہی دل میرا کر گون ابر نور ایل से लागी दिल मेरा खोल दे रहा एक तरीकत कलब बरियाहट मेरे कर तजली हकीकत कलब बरियाहट मेरे या अल्लाह যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ সকলকে কবুল করিও না আল্লাহ সকলকে কবুল করিও না আমাদের অন্তরের আবর্জনাগুলো জ্বালাইয়া পুড়াইয়া তুমি ভর্ষ করিয়া দাও শয়তানে হেঁকে মুতে আপনার অন্তর নষ্ট করে ফেলেছে শয়তানের বৈঠকখানা আমাদের অন্তর থেকে উৎখাত করে দাও তোমার কুদরতি বৈঠকখানা সেট করে দাও ফিট করে দাও আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম तुम्हारा न होगी तुम हमारा होगी रोते रोते न और जारी सच में आबू होगी हाँ আহারে ওগো আল্লাহ মাসিয়াত থেকে তোমার কাছে পানা চাই মাসিয়ার থেকে তোমার কাছে বানা চাই তাম মাসিয়ার থেকে তোমার কাছে বানা চাই তাম মাসিয়ার থেকে তোমার কাছে বানা চাই আমাদেরকে পানা দান করো তুমি না বাসাইলে বাঁচতে পারবো না তুমি না বাসাইলে বাঁচতে পারবো না আহ আমাদেরকে শাসনের নজরে দেখিও না রহমতের নজরে দেখিও আমাদেরকে গজবের নজরে দেখো না স্নেহের নজরে দেখিও আমাদের উপরে গজবের হাত বুলাইও না রহমতের হাত বুলাইও الهی چشم بینم دی بده دلم رازی عشق سودا دی بده سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين